Zakir K. কাল রাত সাড়ে সাতটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Network, the solution for humanity. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওসাহবিহি আজমাইন ওমং তবিআহম বি ইহসানিন ইলায়ুমিদ্দিন আম্মাবাদ প্রিয় দর্শকবৃন্দ আমরা যদি আমাদের সামাজিক ও পারিপার্শ্বিক অবস্থার কথা একটু চিন্তা করে দেখি দেখা যায় যে সমাজে অন্যায় যেগুলি সেগুলি আজকে ন্যায়ে পরিণত হয়েছে আর ন্যায় বিষয় যেগুলি সেগুলি যেন অন্যায় পরিণত হয়েছে অধিকারী ব্যক্তি আজকে তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আর যে অধিকারী নয় সে অন্যের অধিকারকে হরণ করছে সমাজ যেন মানুষকে ধোকা দেওয়ার প্রতিযোগিতা চলছে সমাজে যেন মানুষের হক মানুষের অধিকার হরণেই একটি বড় প্রতিযোগিতামূলক কাজ হিসাবে মানুষ প্রতিযোগিতায় নেমেছে ইসলাম এমন একটি জীবন আদর্শ এমন একটি জীবন বিধান ইসলাম মানুষের ব্যক্তিগত জীবনকে নিয়ে যেমনইভাবে নীতি নির্ধারণ করেছে একজন মানুষ তার ব্যক্তিগত জীবন যেন সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে পারে সার্বিক দিক দিয়ে সে বিষয়টি ইসলামে যেমনইভাবে স্থান পেয়েছে ঠিক একইভাবে ইসলামে স্থান পেয়েছে একজন মানুষ তার ব্যক্তিগত জীবনের পরেই পারিবারিক জীবন সুষ্ঠু সুন্দরভাবে যেন পরিচালনা করতে পারে সে বিষয়েও ইসলামে সুন্দরভাবে নির্দেশনা ও নীতিমালা আল্লাহ রাবুল আলমিন রেখেছেন একইভাবে ব্যক্তি থেকে পরিবার পরিবার থেকে সমাজ এ সমাজ যেন সুষ্ঠু সুন্দরভাবে শান্তি শৃঙ্খলার সাথে পরিচালিত হয় সেই নীতি নিয়ম কানুন সেগুলি ইসলামে আল্লাহ রাবুল আলমিন তুলে ধরেছেন সমাজের পরেই হলো রাষ্ট্র একটি রাষ্ট্র একটি দেশ সুষ্ঠু সুন্দরভাবে যেন পরিচালিত হয় তার নিয়ম নীতিগুলি যেন সঠিকভাবে বাস্তবায়ন হয় সকল অধিকারী যেন তার অধিকার সঠিকভাবে পায় কেউ যেন অপরের অধিকার হরণ করে অধিকার থেকে বঞ্চিত না করতে পারে সেজন্যই সঠিক সুন্দর বিধিবিধান আল্লাহ রাবুল আলমিন ইসলামে দিয়েছেন আমরা যদি সত্যি আজকে সেই বিধিবিধানগুলি সঠিকভাবে পালন করি তাহলে আমাদের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে আমরা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হতে পারব সকলেই আপন অধিকার সঠিকভাবে গ্রহণ করতে পারব আপন অধিকার সঠিকভাবে আমরা পেয়ে যাব এবং সকলেই শান্তি শৃঙ্খলার সাথে ইহকাল পার্থিব জীবনে ও পরকালে আখেরাতেও আমরা জীবনযাপন করতে পারব কিন্তু বর্তমান প্রেক্ষাপট যদি আমরা লক্ষ্য করে দেখি দেখা যায় যে আজকে বিশ্বে এক এক সময় এক এক বছরে এক একটি দেশ দুর্নীতি অন্যায় অবনতি বা নিয়মনীতির অবনতি ইত্যাদি দিক থেকে এক একটি দেশ এক এক সময় চ্যাম্পিয়ন হচ্ছে এ বিষয়টি কেন কি কি কারণে বা কোন কোন সমস্যার কারণে বা কোন পদক্ষেপে মানুষ চলার কারণে এ ধরনের মানুষের অবস্থান আমরা অবলোকন করছি আমরা মনে করতে পারি যে ইসলাম সুষ্ঠু সুন্দরভাবে একটি দেশ একটি সমাজ পরিচালনার জন্য যেমনইভাবে নিয়ম নীতি দিয়েছে ঠিক তেমনইভাবে একটি সমাজ যেন তার নিয়ম নীতি আদর্শ নষ্ট না হয়ে যায় এজন্য কতগুলি কাজকে চিহ্নিত করে সেগুলিকে ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে সেই নিষিদ্ধ কাজগুলি যখনই কোনো ব্যক্তি তার ব্যক্তিগত জীবনে কোনো পরিবার তার পারিবারিক জীবনে কোনো সমাজ তার সামাজিক জীবনে এবং কোনো রাষ্ট্র তার রাষ্ট্রীয় জীবনে সেগুলিকে সেই নিষিদ্ধ বিষয়গুলিকে বর্জন করে সঠিকভাবে চলে তাহলে কোনো সন্দেহ নেই পৃথিবীর বুকে সেই রাষ্ট্র বা সেই সমাজ বা সেই পরিবার ও সেই ব্যক্তি একটি শান্তি শৃঙ্খলার প্রতীক হিসাবে সকলের সামনে দাঁড় হতে পারবে আমরা যদি রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম এর সেই সোনালি জীবনের কথা স্মরণ করি কোনো সন্দেহ নেই এক বাক্যে সকলেই স্বীকার করে এবং করবে যে পৃথিবীর বুকে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম এর ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক ও রাষ্ট্রীয় ব্যবস্থা সেটি ছিল একটি সঠিক নীতির আলোকে যেখানে সকল অধিকারী ব্যক্তি তার অধিকারকে সঠিকভাবে পেয়েছে কেউ কখনো তার অধিকার থেকে বঞ্চিত হয়নি কেউ কখনো একজন অপরজনের অধিকারকে হরণ করার সুযোগ পায়নি সেটি ছিল রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম এর যুগ এবং রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম এর জীবন ব্যবস্থা আমরা যদি আমাদের সমাজকে সুষ্ঠু সুন্দর সঠিক নীতিতে পরিচালনা করতে চাই আমাদের সমাজকে দুর্নীতি মুক্ত করতে চাই আমাদের সমাজকে অন্যায় অবিচার থেকে মুক্ত করতে চাই তাহলে যে সমস্ত বিষয়গুলিকে বর্জন করতে হবে ইসলাম যেগুলিকে হারাম করে চিহ্নিত করে দিয়েছে সেই বিষয়গুলির মধ্যে একটি জঘন্যতম বিষয় সেটি হলো ঘুষ উৎকোচ এ ঘুষ এ উৎকোচ এর মাধ্যমে একটি সমাজের নিয়ম নীতি ভঙ্গুর হয়ে যায় একটি সমাজের নিয়ম নীতি একটি সমাজের সুষ্ঠু গতি সেটি অচল হয়ে যায় নষ্ট হয়ে যায় একটি সমাজের শৃঙ্খলা একটি সমাজের শান্তি সব কিছু যেন নষ্ট হয়ে যায় এই নীতির কারণেই সেটি হচ্ছে এই ঘুষ ও উৎকোচ এটির যখন প্রচলন এটির যখন ছড়াছড়ি শুরু হয়ে যায় তখনই সেটি সব কিছুকে ব্যাহত করে ফেলে সব কিছুকে নষ্ট করে দেয় আসুন আমরা কোরআন ও হাদিসের আলোকে আজকে এই বিষয়টিকে নিয়ে একটু আলোচনা করে দেখি এবং এই বিষয়টি আমরা একটু ভালোভাবে উপলব্ধি করে নিজেদের সমাজকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার জন্য কোরআন ও হাদিস থেকে এ বিষয়ে সঠিক দিক নির্দেশনা নেওয়ার চেষ্টা করি আল্লাহ রাবুল্লাহ আলমিন এ প্রসঙ্গে কোরআনুল করিমে বিভিন্নভাবে বিষয়টিকে তুলে ধরেছেন এক আয়াতে আল্লাহ রাবুল্লাহ আলমী বলছেন ওয়ালা চাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়াতুদুলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন আল্লাহ রাবুল আলমিন সৌরাতুল বাকারা এর একশত অষ্টাশি নম্বর আয়াতে সুন্দরভাবে তুলে ধরেছেন তিনি বলছেন ওয়ালা চাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল তোমরা অন্যায়ভাবে তোমাদের পরস্পরে একজন অপরজনের সম্পদকে ভোগ করো না ইলাল অন্যায়ের মাধ্যমে অপরাধে লিপ্ত হওয়ার মাধ্যমে তোমরা মানুষের সম্পদগুলিকে অন্যায়ভাবে ভোগ করার পায়তারা শুরু করবে এটি হলো ইসলামে আল্লাহ রাবুল্লাহ আলমিন হারাম করে দিয়েছেন নিষেধ করে দিয়েছেন এটিকে বলতে পারি আমরা এরই অপর নাম হলো ঘোষ যেই ঘোষের কারণে সমাজ এর যত রকমের নিয়ম নীতি সব কিছু নষ্ট হয়ে যায় যার ফলে মানুষ একজন তার অধিকারকে হারিয়ে ফেলে সে তার অধিকারকে সঠিকভাবে আদায় করতে পারে না অধিকারকে সঠিকভাবে পায় না অধিকার থেকে বঞ্চিত হয়ে যায় অপর ব্যক্তি অন্যজনের অধিকারকে হরণ করে থাকে এমন একটি হাতিয়ার ব্যবহারের মাধ্যমে সে হাতিয়ারের নামই হলো ঘুষ আল্লাহ রাবুল্লাহ আলমিন এটিকে নিষিদ্ধ করে দিয়েছেন ইসলাম এটিকে হারাম করে দিয়েছে যে ব্যক্তি ঘুষ দেয় আর যে ব্যক্তি ঘুষ গ্রহণ করে উভয়কেই আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম ভৎসনা করেছেন উভয়কে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম লানত দিয়েছেন সেই বিষয়টি হচ্ছে এই যে যখন কোনো একটি হক বিষয় একটি ন্যায় বিষয় একটি সঠিক বিষয় সেই সঠিকটাকে যখন অন্যায় পরিণত করার জন্য বা অন্যায় রূপান্তরিত করার জন্য সেখানে কিছু প্রদান করা হয় এবং কিছু গ্রহণ করা হয় সেটার নামই হলো ঘুষ উদাহরণস্বরূপ বলতে পারি আমরা যে সমাজে বা শহরে একটি কাজ করা নিষিদ্ধ কিন্তু সেই কাজটি করা নিষিদ্ধ কোনো ব্যক্তি প্রয়োজন মনে করছেন যে তার এটা হলে ভালো হয় কিন্তু সার্বিকভাবে সেই জিনিসটি নিষিদ্ধ হওয়ার কারণে সে ব্যক্তি এখন সেটি করতে পারছেন না এখানে তিনি কর্তৃপক্ষ বা দায়িত্বশীল তাদেরকে কিছু উপটোকন দিয়ে বা তাদেরকে স্বার্থ দিয়ে তিনি এই বিষয়টিকে যখন নিজের জন্য নিজের স্বার্থ হাসিলের জন্য এটিকে করে নেন এর নামই হলো ঘুষ উদাহরণস্বরূপ ধরে নিতে পারি আমরা কোনো এক প্রতিষ্ঠানের একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে এখন এই প্রতিষ্ঠানের কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে নিয়ম হলো এ প্রতিষ্ঠানের কর্মকর্তা যাদেরকে নিয়োগ দেওয়া হবে তারা যদি যোগ্য ব্যক্তি হয়ে নির্বাচিত হয়ে থাকে তাহলে এই প্রতিষ্ঠান সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হবে এবং এই প্রতিষ্ঠানে সফলতা অর্জন করা যাবে কিন্তু যখন দেখা যায় যে এই প্রতিষ্ঠানে যখন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সেখানে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়ে থাকে সেই পরীক্ষা নিরীক্ষা বা ভাইবা সেগুলির ক্ষেত্রে যে ব্যক্তি সত্যিকারী যোগ্য সত্যিকারই যে দক্ষ ও অভিজ্ঞ সে পরীক্ষা নিরীক্ষায় সে যখন কৃতকার্য হন তিনি উত্তীর্ণ হন প্রথম স্থান অধিকার করেন তখন সেই ব্যক্তিকে সঠিকভাবে সেই কর্মের জন্য নিয়োগ না দিয়ে সেখানে কর্মকর্তা বা দায়িত্বশীল যারা তারা একজন নিম্ন যে ব্যক্তি হয়তো পরীক্ষায় ভালো ফলাফল করতে পারেনি বা ভালোভাবে উত্তীর্ণ হতে পারেনি সেই ব্যক্তিকে কিছু তার কাছ থেকে গ্রহণ করে তার কাছ থেকে উৎকোষ তার কাছ থেকে সুবিধা গ্রহণ করে নিয়োগ দেওয়া হয় এবং যে ব্যক্তি আসলে যোগ্য সেই ব্যক্তিকে বঞ্চিত করা হয় এটার নামই হলো সুর মূল কথা হচ্ছে আমরা বলতে পারি যে একটি সঠিক বিষয় যেটি সেই সঠিক বিষয়টিকে বা হক বিষয় যেটি সেই হক বিষয়টিকে বাতিলে পরিণত করার জন্য যে সমস্ত কিছু প্রদান করা হয় সেটাই হলো উৎকোচ সেটাই হলো সুদ সেটাই হলো নিষিদ্ধ এমনইভাবে সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অবস্থানে যে সমস্ত বিষয়গুলি সঠিকভাবে পরিচালিত হতে বিঘ্নতা ঘটানো হয় সেই বিঘ্নতা ঘটানোর পিছনে যে সমস্ত কিছু প্রদান করে সেগুলিকে নষ্ট করে দেওয়া হয় নিয়ম নীতিকে অচল করে দেওয়া হয় এই বিষয়টিকেই ইসলাম কঠিনভাবে নিষেধ করেছে বরং এটিকে ইসলাম হারাম করে দিয়েছে আমরা যদি একটি দৃষ্টান্ত একটি হাদিসে একটু আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় যে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম কীভাবে বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়েছেন এবং কঠিনভাবে তিনি বিষয়টিকে নিয়েছেন রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম কোনো এক সময় তিনি একজন সাহাবিকে নিয়োগ করলেন কোনো এক এলাকায় সেখান থেকে তাদের কাছ থেকে সদকা বা জাকাত সেগুলি আদায়ের জন্য তাকে কর্মচারী হিসাবে বা কর্মকর্তা হিসাবে সেখানে নিয়োগ দিলেন নিয়োগ দিলে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম তাকে নিয়োগ দেওয়ার পর তিনি যখন তখন সেখান থেকে সেই সব কিছু আদায় করে নিয়ে আসলেন নিয়ে আসার পরে রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের কাছে সেই জাকাতের মাল যখন প্রদান করছেন বুঝে দিচ্ছেন তিনি বললেন যে এটা হলো বাইতুল মালের অংশ আর এটা হলো আমার ব্যক্তিগত অংশ রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিনি বিষয়টি বুঝলেন বুঝে তিনি খুবই রেগে গেলেন এবং রেগে গিয়ে বললেন যে তুমি সেটা কথা থেকে পেয়েছো তিনি বললেন যে মানুষে এটা আমাকে দিয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বুঝতে পারলেন যে আসলে যারা দিয়েছে তারা নিশ্চয়ই কোনো সুবিধা গ্রহণ করার জন্যই সে ব্যক্তিকে কিছু দিয়ে তাকে হয়তো ঠান্ডা করে দিয়েছে বা তাকে সেই ক্ষেত্রে অনিয়মকে চালু রাখার জন্যই তাকে এই সুবিধা প্রদান করেছে নাবি সাল্লাহ আলী হুসাল্লাম তিনি মসজিদে এসে মেম্বারে দাঁড়িয়ে তিনি আল্লাহ রাবুল আলমিনের প্রশংসা করে তিনি কঠিনভাবে বললেন যে তোমাদেরকে যখন নিয়োগ দেওয়া হয় কোনো দায়িত্ব দেওয়া হয় তোমরা সেই দায়িত্ব পালন সঠিকভাবে না করে সেখানে দুর্বলতা প্রদর্শন করে দুর্বলতা প্রকাশ করে তোমরা অন্যের কিছু সুবিধা গ্রহণ করে থাকো তোমরা যদি তোমাদের বাবার ঘরে বসে থাকতে তাহলে কি তোমাদের জন্য ওই অতিরিক্ত অংশ কখনো আসতো সেটি কি তোমরা পেতা কখনো পেতা না এভাবে রাসুল সাল্লাহ আলী হোসেন সাল্লাম বিষয়টিকে খুব কঠিনভাবে গুরুত্ব দিলেন এবং রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম সেই বিষয়টিকে কঠিনভাবে নিষেধ করলেন কারণ এই অপরাধের কারণেই দেখা যায় যে সমাজ এর ব্যবস্থা সমাজ ব্যবস্থাপনায় বা সমাজের নিয়মকানুন ও শান্তি শৃঙ্খলা সকল ক্ষেত্রে যে অবনতি দেখা দেয় এর একটি বড় কারণ আমরা এ পর্যায়ে একটু সংক্ষিপ্ত বিরতি নিব বিরতির পরে আবার আমরা আমাদের আলোচ্য বিষয় ফিরে আসব আল্লাহ আমাদের সব বিষয়গুলি মেনে চলার তৌফিক দান করুন আমিন ইসলামী পথ ধরে চলে জুলুম আর বখিলি দুটো জিনিস মানুষকে দিয়ে অনেক করাপশন করিয়েছে তাকে আল্লাহ পছন্দ করে বেশি বখিল না হওয়া বেশি খরচ না করে শেখ আব্দুল কাইম তাহলে মানুষ হালাক হয়ে যাবে যদি মানুষ শুধু মনের কথায় চলে মনকে কন্ট্রোল করতে হবে শরীয়ত তাজকিয়াতুল নফস করে করে ঠিক করতে হবে যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কায়েম করতে ইনসাফ কায়েম করাটাকে আল্লাহ তালা খুবই পছন্দ করেন কি না দেখে আল্লাহর ভয় উপলব্ধি করা এটাই তো আসল ইমান এটাই আসল করুন শুধু আল্লাহ তালার উপর ভরসা কেননা আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী দেখুন আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন Quran will remain as the most modern book ever এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবাহ কোরআনকে রাখবেনি কোরআন শুধুমাত্র মমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ আম্মাবাদ প্রিয় দর্শকবৃন্দ ঘুষ কাকে বলা হয় কি জন্য ঘুষ প্রদান করা হয় এর জবাবে আমরা বলবো যে ঘুষ ইসলামে যেটিকে হারাম করে দেওয়া হয়েছে এবং যারা প্রদান করে ও গ্রহণ করে সকলের প্রতি আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম অভিশাপ করেছেন লানত বর্ষণ করেছেন সে বিষয়টি হচ্ছে এই যে যখন কোনো একটি হক বিষয় একটি ন্যায় বিষয় একটি সঠিক বিষয় সেই সঠিকটাকে যখন অন্যায় পরিণত করার জন্য বা অন্যায় রূপান্তরিত করার জন্য সেখানে কিছু প্রদান করা হয় এবং কিছু গ্রহণ করা হয় সেটার নামই হলো ঘুষ উদাহরণস্বরূপ বলতে পারি আমরা যে সমাজে বা শহরে একটি কাজ করা নিষিদ্ধ কিন্তু সেই কাজটি করা নিষিদ্ধ কোনো ব্যক্তি প্রয়োজন মনে করছেন যে তার এটা হলে ভালো হয় কিন্তু সার্বিকভাবে সেই জিনিসটি নিষিদ্ধ হওয়ার কারণে সে ব্যক্তি এখন সেটি করতে পারছেন না এখানে তিনি কর্তৃপক্ষ বা দায়িত্বশীল তাদেরকে কিছু উপঢকন দিয়ে বা তাদেরকে স্বার্থ দিয়ে তিনি এই বিষয়টিকে যখন নিজের জন্য নিজের স্বার্থ হাসিলের জন্য এটিকে করে নেন এর নামই হলো ঘুষ উদাহরণস্বরূপ ধরে নিতে পারি আমরা কোনো এক প্রতিষ্ঠানের একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে এখন এই প্রতিষ্ঠানের কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে নিয়ম হলো এই প্রতিষ্ঠানের কর্মকর্তা যাদেরকে নিয়োগ দেওয়া হবে তারা যদি যোগ্য ব্যক্তি হয়ে নির্বাচিত হয়ে থাকে তাহলে এই প্রতিষ্ঠান সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হবে এবং এই প্রতিষ্ঠানে সফলতা অর্জন করা যাবে কিন্তু যখন দেখা যায় যে এই প্রতিষ্ঠানে যখন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সেখানে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়ে থাকে সেই পরীক্ষা নিরীক্ষা বা ভাইবা সেগুলির ক্ষেত্রে যে ব্যক্তি সত্যিকারী যোগ্য সত্যিকারী যে দক্ষ ও অভিজ্ঞ সে পরীক্ষা নিরীক্ষায় সে যখন কৃতকার্য হন তিনি উত্তীর্ণ হন প্রথম স্থান অধিকার করেন তখন সেই ব্যক্তিকে সঠিকভাবে সেই কর্মের জন্য নিয়োগ না দিয়ে সেখানে কর্মকর্তা বা দায়িত্বশীল যারা তারা একজন নিম্ন যে ব্যক্তি হয়তো পরীক্ষায় ভালো ফলাফল করতে পারেনি বা ভালোভাবে উত্তীর্ণ হতে পারেনি সেই ব্যক্তিকে কিছু তার কাছ থেকে গ্রহণ করে তার কাছ থেকে উৎকোষ তার কাছ থেকে সুবিধা গ্রহণ করে নিয়োগ দেওয়া হয় এবং যে ব্যক্তি আসলে যোগ্য সেই ব্যক্তিকে বঞ্চিত করা হয় এটার নামই হলো সুদ মূল কথা হচ্ছে আমরা বলতে পারি যে একটি সঠিক বিষয় যেটি সেই সঠিক বিষয়টিকে বা হক বিষয় যেটি সেই হক বিষয়টিকে বাতিলে পরিণত করার জন্য যে সমস্ত কিছু প্রদান করা হয় সেটাই হলো উৎকোচ সেটাই হলো সুদ সেটাই হলো নিষিদ্ধ এমনইভাবে সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অবস্থানে যে সমস্ত বিষয়গুলি সঠিকভাবে পরিচালিত হতে বিঘ্নতা ঘটানো হয় সেই বিঘ্নতা ঘটানোর পিছনে যে সমস্ত কিছু প্রদান করে সেগুলিকে নষ্ট করে দেওয়া হয় নিয়ম নীতিকে অচল করে দেওয়া হয় এই বিষয়টিকেই ইসলাম কঠিনভাবে নিষেধ করেছে বরং এটিকে ইসলাম হারাম করে দিয়েছে আমরা যদি একটি দৃষ্টান্ত একটি হাদিসে একটু আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় যে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম কীভাবে বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়েছেন এবং কঠিনভাবে তিনি বিষয়টিকে নিয়েছেন রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম কোনো এক সময় তিনি একজন সাহাবিকে নিয়োগ করলেন কোনো এক এলাকায় সেখান থেকে তাদের কাছ থেকে সদকা বা জাকাত সেগুলি আদায়ের জন্য তাকে কর্মচারী হিসাবে বা কর্মকর্তা হিসাবে সেখানে নিয়োগ দিলেন নিয়োগ দিলে রাসুল সাল্লাহ আলী তাকে নিয়োগ দেওয়ার পর তিনি যখন সেখান থেকে সেই সব কিছু আদায় করে নিয়ে আসলেন নিয়ে আসার পরে রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের কাছে সেই জাকাতের মাল যখন প্রদান করছেন বুঝে দিচ্ছেন তিনি বললেন যে এটা হলো বাইতুল মালের অংশ আর এটা হলো আমার ব্যক্তিগত অংশ রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিনি বিষয়টি বুঝলেন বুঝে তিনি খুবই রেগে গেলেন এবং রেগে গিয়ে বললেন যে তুমি সেটা কোথা থেকে পেয়েছো তিনি বললেন যে মানুষে এটা আমাকে দিয়েছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বুঝতে পারলেন যে আসলে যারা দিয়েছে তারা নিশ্চয়ই কোনো সুবিধা গ্রহণ করার জন্যই সে ব্যক্তিকে কিছু দিয়ে তাকে হয়তো ঠান্ডা করে দিয়েছে বা তাকে সেই ক্ষেত্রে অনিয়মকে চালু রাখার জন্যই তাকে এই সুবিধা প্রদান করেছে নাবি সাল্লাহ আলী হুসাল্লাম তিনি মসজিদে এসে মেম্বারে দাঁড়িয়ে তিনি আল্লাহ রাবুল্লাহ আলমিনের প্রশংসা করে তিনি কঠিনভাবে বললেন যে তোমাদেরকে যখন নিয়োগ দেওয়া হয় কোনো দায়িত্ব দেওয়া হয় তোমরা সেই দায়িত্ব পালন সঠিকভাবে না করে সেখানে দুর্বলতা প্রদর্শন করে দুর্বলতা প্রকাশ করে তোমরা অন্যের কিছু সুবিধা গ্রহণ করে থাকো তোমরা যদি তোমাদের বাবার ঘরে বসে থাকতে তাহলে কি তোমাদের জন্য ওই অতিরিক্ত অংশ কখনো আসতো সেটি কি তোমরা পেতা কখনো পেতা না এভাবে রাসুল সাল্লাহ আলী হোসাল সাল্লাম বিষয়টিকে খুব কঠিনভাবে গুরুত্ব দিলেন এবং রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম সেই বিষয়টিকে কঠিনভাবে নিষেধ করলেন কারণ এই অপরাধের কারণেই দেখা যায় যে সমাজ এর ব্যবস্থা সমাজ ব্যবস্থাপনায় বা সমাজের নিয়মকানুন ও শান্তি শৃঙ্খলা সকল ক্ষেত্রে যে অবনতি দেখা দেয় এর একটি বড় কারণ বরং আমরা বলতে পারি যে সমাজে আজকে যে দুর্নীতি সেই দুর্নীতির একটি অপর নাম বা দুর্নীতির একটি অপর দিক অপর সাইড সেটি হচ্ছে এই ঘুষ নীতি এই ঘুষ নীতির কারণেই সমাজে দুর্নীতি এসে যায় আর এই দুর্নীতির কারণেই সমাজে প্রকৃতপক্ষে অধিকারী যারা তারা তাদের আপন অধিকার থেকে বঞ্চিত হয় অপরপক্ষে অন্যায়ভাবে অন্যরা অধিকারীদের অধিকারকে হরণ করে নিয়ে থাকে যার ফলে সমাজে অশান্তি সমাজে বিশৃঙ্খলা সমাজে কাটাকাটি মারামারি বা সমাজে এ সমস্ত বিষয়গুলি লেগে থাকে তাই প্রিয় ভাইরা আমার আসুন আমরা একটি সমাজকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করার জন্য ইসলামে যে আদর্শ দিয়েছে সেই আদর্শ অনুযায়ী আমরা আমাদের সমাজকে পরিচালনা করার চেষ্টা করি তাহলে ইনশা আল্লাহ কোনো সন্দেহ নেই ইসলামের সেই বাস্তবায়নকারী নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম যেমনইভাবে শান্তি শৃঙ্খলার সাথে সেই সমাজ কায়েম করেছিলেন সেই সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আমরাও আমাদের এই সমাজকে সেই শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠা করতে পারবো আমরা আমাদের এই সমাজকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে পারবো আমাদের পক্ষেও সম্ভব হবে প্রতিটি অধিকারীর অধিকারকে পূর্ণভাবে প্রদান করা এবং অন্যজনকে অধিকার হরণ থেকে বিরত রাখা এখানে আরেকটি বিষয় লক্ষ্য করতে পারি যে অনেক সময় দেখা যায় যে সমাজের এমন অবস্থা হয়ে যায় যে সেখানে কিছু নিজের সঠিক অধিকারকে পাওয়ার জন্যও কিছু না দিলে সেখানে হয় না এমন পরিস্থিতির আমরা সম্মুখীন হয়ে যাই সেক্ষেত্রে আমাদের করণীয় কি বা আমরা কি করতে পারি এর জবাবে আমরা বলতে পারি যে আসলেই এ ঘুষ এ ঘুষ এটি এ উৎকোচ এটি দুই ধরনের হতে পারে কখনো এ উৎকোচ দুই পক্ষ থেকেই হয়ে থাকে সেই দুই পক্ষই সেটি হারাম আবার কখনো এটি এক পক্ষ থেকে হয়ে থাকে আর এক পক্ষ থেকে সেটি উৎকোচ হয় না সেটি হারাম হয় না উদাহরণস্বরূপ বলতে পারি যখন একটি অন্যায়কে প্রতি প্রতিষ্ঠিত করার একটি হক জিনিসকে সঠিক জিনিসকে অন্যায় রূপান্তরিত করার জন্য যখন এক পক্ষ দিচ্ছে আর এক পক্ষ সেটি গ্রহণ করছে এবং যারা গ্রহণ করে দুটি হলো ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া এক্ষেত্রে আমরা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের হাদিসের কথা বলবো যে আর রাশি ওয়াল মুরতাসি কেলা হুমা ফিন্নার অর্থাৎ যে সুদ দিচ্ছে এবং যে গ্রহণ করছে উভয় অপরাধী উভয় নিষিদ্ধ কর্মে লিপ্ত হয়েছে এক্ষেত্রে দুটি নিষিদ্ধ দুটি হারাম কিন্তু যদি এমন প্রেক্ষাপট এসে যায় কখনো দেখা যায় যে সমাজে এই অন্যায় অহরহভাবে হচ্ছে সেখানে আমি যদি কিছু প্রদান না করি আমি যদি কিছু না দেই তাহলে আমি আমার যে ন্যায্য অধিকার আমার যে সঠিক অধিকার সে অধিকার থেকে আমি বঞ্চিত হব সেটি আমি পাবো না তো সেই ক্ষেত্রে বলা হয় যে মহাদিসিনী কেরামগণ এই হাদিসের ব্যাখ্যায় তারা বলেন যদি কখনো এমন হয়ে থাকে কোনো ব্যক্তি তার সঠিক অধিকার পাওয়ার ক্ষেত্রে কিছু না দিয়ে সে সঠিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তাই এই ক্ষেত্রে যদি সেই ব্যক্তি দিয়ে থাকে তাহলে তার এটা উৎকোষ বা ঘুষ হিসাবে গণ্য হবে না বরং তিনি মাজলুম হিসাবে সেটা প্রদান করেছেন আর যারা এটাকে গ্রহণ করছে তাদের জন্য সেটি অবশ্যই ঘুষ অবশ্যই এটি অন্যায় এবং অবশ্যই এটি হারাম হবে কারণ তারা অন্যায়ভাবে জুলুম করেই সেই ব্যক্তির কাছ থেকে সেই মাজলুম ব্যক্তির কাছ থেকে সেটি গ্রহণ করেছে প্রিয় ভাইরা আমার আমাদের সমাজকে সুষ্ঠু সুন্দরভাবে যদি পরিচালনা করতে চাই আমাদের সমাজকে যদি দুর্নীতিমুক্ত করতে চাই তাহলে আমাদের একটি পন্থা বা একটি নিয়মে ফিরে আসতে হবে সেটি হলো ইসলামের শান্তি শৃঙ্খলার যে নিয়ম শান্তি শৃঙ্খলার যে বিধিবিধান সে আলোকেই আমাদেরকে সমাজ ব্যবস্থা বা আমাদের সার্বিক নিয়ম নীতিগুলি সেই আলোকেই পরিচালনা করতে হবে তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে এবং সামাজিক ও রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে শান্তি নিয়ে আসা এবং শান্তিপূর্ণ জীবনযাপন করা এখানে আরেকটি বিষয় আসতে পারে কোনো ব্যক্তি একজন আরেকজনের সহযোগিতার ক্ষেত্রে সে ব্যক্তিকে যখন কিছু দেওয়া হবে তাহলে সেই ব্যক্তি সেটা যদি গ্রহণ করে থাকে সেটা তার জন্য ঘুষ হবে কি না না সেটা তার জন্য উপঢকন হবে এর জবাবে আমরা বলতে পারি যে কোনো ব্যক্তি যদি কোনো কিছু কিছু দিয়ে থাকে এবং কোনো ব্যক্তি যদি কোনো কিছু গ্রহণ করে থাকে এক্ষেত্রে লক্ষণীয় হলো সেই ব্যক্তির লক্ষ্য উদ্দেশ্য কী যিনি দিচ্ছেন তিনি দেওয়ার ক্ষেত্রে যদি তার লক্ষ্য উদ্দেশ্য হয় যে একটা ন্যায় জিনিসকে একটা সঠিক জিনিসকে অন্যায় পরিণত করার জন্য তিনি এ উদ্দেশ্যে কিছু দিচ্ছেন তাহলে তার এ দেওয়াটা অবশ্যই ঘুষ বলে গণ্য হবে এটা অবশ্যই হারাম আর যিনি নিচ্ছেন তিনিও যদি সেই নিয়তে নিয়ে থাকেন যে তিনি একটা ন্যায় জিনিসকে অন্যায় পরিণত করে তিনি কিছু তার কাছ থেকে গ্রহণ করতে চান এমনভাবে যদি সেটি গ্রহণ করে থাকে তাহলে আমরা বলবো সেটি অবশ্যই নিষিদ্ধ সেটি অবশ্যই হারাম ইসলামের নীতি নির্দেশ ইসলামের নিয়ম নীতি ইসলামের বিধিবিধানের আলোকে আমাদেরকে ফিরে আসতে হবে সেটি হলো আল্লাহ রাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে কোরআনুল করিম এবং নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের হাদিস এ দুটির আলোকেই কোরআন এবং সুনার আলোকেই আমাদের জীবনে সকল প্রেক্ষাপটে সকল ক্ষেত্রে সেগুলিকে যখন আমরা বাস্তবায়ন করতে পারবো তাহলে ইনশা আল্লাহ ইহকাল এবং পরকাল আমরা শান্তি শৃঙ্খলার সাথে জীবনযাপন করতে পারবো ইহকালে এবং পরকালে আমরা আল্লাহ রাবুল্লাহ আলমিনের সেই কঠিন আজাব থেকে মুক্তি পাবো এবং কঠিন আজাব থেকে আমরা রেহাই পাবো আমরা পাবো আল্লাহ রাবুল আলমিনের সেই পুরস্কার সেই প্রতিদান সেই জান্নাত সেটারই আমরা অধিকারী হতে পারবো আল্লাহ আমাদের সবাইকে ইসলামের বিষয়গুলি সকল ক্ষেত্রে সকল প্রেক্ষাপটে সুন্দরভাবে পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতের অধিকারী হওয়ার তৌফিক দান করুন এবং শান্তি শৃঙ্খলাময় সমাজ ও রাষ্ট্র গড়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওয়া বরাকাত ওয়া করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমুসালাত ওয়া আতুজ জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলট্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero double zero eight three swift BIC code I B O B G B double two IBAN B five two L Y D three zero nine six three four zero one zero two four one nine two টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন double four two zero eight two four two four three two one টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য শেখ সাইফুদ্দিন বিলাল মাদানী তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর মাধ্যমে দার্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বলুগুল মারামের দার্সে হাদিস